আয়সা রাজিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লাম এর অন্য কোনো স্ত্রীর প্রতি এতটুকু ঈর্ষা করিনি যতটুকু খাদিজা রাজিয়াল্লাহ তাল্লাহা এর প্রতি করেছি অথচ আমি তাকে দেখিনি কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তার কথা বেশি সময় আলোচনা করতেন কোনো কোনো সময় বকরি জবহ করে গোস্তের পরিমাণ বিবেচনায় হাড় গোস্তকে ছোট ছোট টুকরো করে হলেও খাদিজা রাজিয়াল তাল্লাহা এর বান্ধবীদের ঘরে পৌঁছে দিতেন আমি কোনো সময় ঈর্ষা ভরে নবী সাল্লাহ সাল্লামকে বলতাম মনে হয় খাদিজা রাজিয়াল্লাহ তাল্লাহা ছাড়া দুনিয়াতে যেন আর কোনো নারী নাই উত্তরে তিনি সাল্লাহ আলাইসাল্লাম বলতেন হ্যাঁ তিনি এমন ছিলেন এমন ছিলেন তার গর্ভে আমার সন্তানাদি জন্মেছিল